শুনতে শুনতে শেষ হয়ে গেল প্রদীপ শিল্পগোষ্ঠীর বিদ্রোহী শিল্পীদের বিপ্লবী পরিবেশনা গর্জে উঠো অ্যালবামটির কথা লিখেছেন ও সুর দিয়েছেন প্রদীপ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শিল্পী রিয়াজুল ইসলাম মাঝহারি অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ওসমান গনি আল মুজাহিদি রিয়াজুল ইসলাম মাজহারি ইব্রাহিম আল হাদি ও রিদওয়ান সিদ্দিকি শিল্পীদের কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন রায়হান বিন কামাল ও কে এম ফাইজুল্লাহ সার্বিক ব্যবস্থাপনায় জহিরুল ইসলাম দিক নির্দেশনায় জাহিদুল ইসলাম প্রযোজনা ও পরিবেশনায় প্রদীপ শিল্পী গোষ্ঠী চর্মনায় বরিশাল অ্যালবামটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে জানাতে পারেন জানাতে শূন্য এক সাত দুই পাঁচ এক তিন তিন শূন্য ছয় শূন্য অ্যালবামটির উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ সিফাতুল্লাহ আল সাদি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ